Concerta Ekşo, ekşo kaka. Mobile શું સોફ કરી દેવું છું આનો મોબાઈલ અવાજ આશરે એકસો ટકા જર્મન મારા પૈસા લાગ્યા Karma Sannyasa Yoga. অর্জুনের সন্দেহ ছিল যে অর্জুনের ইচ্ছা ছিল ওই যুদ্ধ চান্ত অর্জুন তো পরম ধর্মের তার সারা জীবনে তিনি শুধুমাত্র ধর্ম অনুসারে সবকিছু করেছেন তার ধর্ম হল ক্ষত্রিয় ধর্ম আজকাল কোন ক্ষত্রিয় নাই সেই সময় ক্ষত্রিয় ছিল ক্ষত্রিয় মানে ধর্ম রক্ষক সন্ধ্যা ধর্ম কি জন্য ক্ষত্রিয় জাতি ছিল ক্ষত্রিয় বর্ণ ছিল বিশেষ করে ধর্ম রক্ষা করা যায় ধর্ম রক্ষতি রক্ষত যারা ধর্ম রক্ষা করে তারা ধর্ম দ্বারা রক্ষিত হয় তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্জুন দেখলেন যে আমি এখানে আসলাম ধর্ম রক্ষা করার জন্য ধর্ম অনুসারে যুদ্ধ করে সেটা আমার ধর্ম ক্ষত্রিয় ধর্ম কিন্তু যুদ্ধ করলেই অধর্ম এটা ধর্ম সংকট যে এই রকম কাজ আমরা যদি করি তাহলে ধর্ম হবে কিন্তু সেই কাজ করলে অধর্ম ও কারণ ধর্মপন্থ খুব জটিল আছে মহাভারতে রামায়ণে এইরকম অনেক ধর্ম সংকট মানে এক বিশেষ রকম কাজ করলে ধর্ম সাধিত হয় এবং একসাথে অধর্ম আচ্ছাদিত অনেক শাস্ত্রের অনেক উদাহরণ আছে যেমন রামচন্দ্র ভগবান রাজি হলেন তার পিতা শ্রী দাসের আদেশ পালন করে বনবাস করে কিন্তু দাসরাজ বলেছেন যে সেটা আমার দেশ কারণ ওই করে আমাকে বলেছেন কিন্তু আমার কথা যদি না মানে তো ভালো রাম যেহেতু রাম ভারত ধার্মিক আছে সেই জন্য আমার কথা মানতে চায় কিন্তু আমার আন্তরিক ইচ্ছা আছে যে রাম তো আমার কথা মানবে না এবং সকল অযোধ্যাবাসীদের ইচ্ছা ছিল যে রাম দশরথের কথা মানবে না এবং থাকবে কিন্তু এই অবস্থা ধর্ম সংকট রাম তো পিতা সে কথা মানবে না মানবেন যদি মানবেন তো ধর্ম রক্ষিত হয় কারণ পুত্র ধর্ম আছে পিতার কথা মেনেছ কিন্তু পালন করলে অধর্ম হবে কারণ প্রস্তাব না দাবি তো অধার্মিক ছিল তো এই কথা আছে যে পুত্রদের ধর্ম আছে পিতাদের কথা পালন কর কিন্তু পিতা যদি অধার্মিক আদেশ দেয় তো সেই কথা পালন করা উচিত নয় প্রহ্লাদ আরেকটা উদাহরণ আছে যে প্রহ্লাদ পরম ভাগবত ছিলেন কি করে পরম ভাগবত ছিলেন পিতা কথা পালন না করা দর সেই তো ধর্ম বিরুদ্ধ কিন্তু যেহেতু তার পিতা তো পরম রাক্ষস অসূর্য বর্জ্য এইভাবে প্রধান মহারাজ হিরণ্যকাশিপুকে এই সম্বোধন করেন অসূর্য গজ মানে এই অসূর্যের মধ্যেই সৃষ্ট হয়তো হিরণ্যকাশিপু খুব খুশি হলেন এই নাম শুনে হম আমি সবচেয়ে বড় অসুর আছে যেহেতু প্রহ্লাদ মহারাজ পরম ভগবান ছিলেন সেই শ্রীনন্দ তার পিতা যে পরম অসর ছিল তার পিতার কথা পালন করে তো এইরকম ধর্ম সংকট তো একদিকে যদি আমরা এক বিশেষ কাজ করি তো একদিকে তা করার দ্বারা ধর্ম সাধিত হয় অন্যদিকে অধর্ম সাধিত তো এই অয় অবস্থায় ছিলেন অর্জুন যে আমাকে এই যুদ্ধ করতে হবে কারণ অন্যায় ধৃতরাষ্ট্র দুর্যোধন সকল কৌরব পক্ষে ওইসব যারা আছে যারা অন্যায় রাষ্ট্রকে নিতে চায় অলরেডি নিয়ে গেছে আমাদের দিতে চাই না আমাদের যুধিষ্ঠি মহারাজের উত্তর অধিকার ছিল উত্তরাধিকার আছে কিন্তু দুর্যোধন ইত্যাদি দিতে চাইছে সেজন্য ওই যুদ্ধ তার উদ্দেশ্য ছিল যুধিষ্ঠির মহারাজ কে ওই রাজা সিংহাসন যা তার উত্তর উত্তরাধিক আছে সেটা যুধিষ্ঠির মহারাজকে দেওয়ার জন্য যুদ্ধ আয়োজিত ছিল কিন্তু অনবিচার ছিল যে কৌরব পক্ষে ভীষ্ম দ্রোণ গুরুজন অশ্বথাম তো অশ্বত্থামা তো ভাইয়ের মতো ছিল কিন্তু যেহেতু ব্রাহ্মণ জাতি ছিল সেই জন্য গুরু মত গুরু পুত্র তো গুরু সমান গুরুর সমান তো সেইভাবে অশ্বত্থামা ও গুরু ছিল এবং দুর্যোধন দুঃশাসন এইসব ধাতারাষ্ট্র তো অধার্মিক হলেও তারা ভাই ছিল সকল তো নিজের কুটুম্ব হত্যা করা অধর্ম এবং বিশেষ করে গুরুজন গুরুজনের হত্যা করো পরম অধর্ম গুরু ছড়ালে শিব করো শিল প্রপাত মন্তব্য করেন যে গুরুজনকে মৌখিক আক্রমণ করা উচিত বানে দ্বারা তীরে দ্বারা আক্রমণ করে তো পুরো অধর্ম তো এই অবস্থায় এই অবস্থায় অর্জুনের মন বিবল হয়ে গেল তো আমার কি করা উচিত এবং অর্জুন ঠিক করেছেন আমি এই যুদ্ধভূমি ত্যাগ করব যোগী হওয়ার জন্য অর্জুনের মনে যোগী এই শব্দের অর্থ হচ্ছে একজন সব এইসব সংসারিক কাজ ত্যাগ করে এবং বন জঙ্গলের মধ্যে গুফার মধ্যে ধ্যান করে কোনো কাজ করে কোনো কর্ম করে কিন্তু এইখানে শ্রীকৃষ্ণ বলছেন যে যোগিনা কর্ম করবেন কিন্তু যে প্রকৃত যোগীরা কাম করেন কাম ত্যাগ করে এবং কিভাবে করে কাই মন বাক এবং ইন্দ্রিয় ধারণা তাদের পুরো মনোযোগ হয় কারণ করে কিন্তু কি জন্য তারা কারণ করে আত্মশুদ্ধির জন্য তো আসল বিষয় হচ্ছে আত্মশুদ্ধি অর্জুন তো ধর্ম পরায়ণ ছিল কি জন্য কারণ ধর্ম পালন করার উদ্দেশ্য আছে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি মানে এখন সকলে মনে এই কথা আলোচনা করা আগে তো আত্মশব্দ কি অর্থ আছে একটু আলোচনা করা দরকার আছে আত্মশুদ্ধি এই শব্দের অর্থ কি আছে কারণ আত্মস্বরূপ তার স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দময় তো আত্ম তো কখনোই অশুদ্ধ হতে পারে কিন্তু এই জড় অবস্থা আত্মা যে সচিদানন্দময় আছে তো আবৃত হচ্ছে এই শব্দ ভগবান কৃষ্ণ ব্যবহার করেন জ্ঞানম আবৃত্তদেহীন আবৃত মানে আচ্ছাদিত আছে সেই আচ্ছাদন কি আছে বিদ্যা অহংকার যাদের মূল আছে কাম ভৌতিক কাম কৃষ্ণ বহির্মুখ হয়ে ভোগ বাঞ্ছনা নিকটস্থ মায়া শুদ্ধ কাম কৃষ্ণের এবং অশুদ্ধ কাম হচ্ছে ভৌতিক ইন্দ্রিয়া তৃতীয় জন্য আতেন্দ্রিয় প্রীতি বাঞ্ছ তারে বলে কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম এই আছে তো আত্মা তো শুদ্ধ আছে কিন্তু আমরা এই অশুদ্ধ অসৎ অচিত নিরানন্দ অবস্থা আছি এবং আমরা আত্মকে মানে নিজেকে মন বুদ্ধি এবং অহংকারের সাথে আত্ম পরিচয় করে তো আত্মশুদ্ধি এর অর্থ আছে যে এই শব্দের অর্থ আছে যে আমাদের মন বুদ্ধি অহংকার সব কিছু যা আছে এখন এইসব দূষিত আছে কিভাবে কাম ক্রোধ লোভ ইত্যাদি তো সকলে এই জড় জগতে সব মায়াবদ্ধ জীবন কাম করে কিন্তু কি জন্য ইন্দ্রিয় সুখের জন্য এবং এইভাবে হয় সেই জন্য অর্জুনের ভুল ধারণা ছিল খুব সাধারণ ভুল ধারণা এই কর্ম হচ্ছে বন্ধনের কারণ কর্ম করা হয় কারণ ওই কর্ম করা থেকে কর্ম ফল হয় প্রতিক্রিয়া হয় তো ভালো হবে যে আমরা সব কর্ম বন্ধ করি এবং সাথে সাথে ওই কামনা বন্ধ হয়ে যাবে কিন্তু শ্রীকৃষ্ণের মত আলাদা আছে এবং শ্রীকৃষ্ণের মত হচ্ছে সপ্তবাণী এই ধারণা যে আমরা সব কাজ ত্যাগ হল এবং এভাবে আত্মশুদ্ধি হল সেটা ঠিক না উদাহরণ আছে বিশ্বামিত্র তো ষাট হাজার বর্ষা ওই খুব তপস্যা করার পরে তো মেনাকার নূপুর ধনী একশো টাকা জমা দাও এবং এই ভগবানকে তো এইবার ধনী শুনেই তা পতন পতন কারণ এই এইভাবে মনকে নিয়ন্ত্রণ করার যে কৃত্রিম উপায় আছে আসল উপায় আছে রসবাজন সভ্যস্য ফলন দৃষ্টা নিবার্থতে আর যদি বিপুল আনন্দ পায় কৃষ্ণের সেবা আধ্যাত্মিক চিন্ময় রস যদি আসাধন করি তাহলে নিম্ন রস ভৌতিক রসে আমাদের আরো আকর্ষণ থাকবে শ্রীচন্দ্র কৃষ্ণ এখানে বলছেন যে যোগীর কর্মক্ষম আসল যোগীরা কর্মক্ষম কর কর্ম ত্যাগ করেন কিন্তু কি জন্য করে আত্মশুদ্ধির জন্য কারণ থেকে ফল হয় এবং সাধারণত লোকের মনে করে যে আমি এই কাজ করেছি তার থেকে এই ফল হলো সেজন্য এই ফলের ভোগী আমি আমার অধিকার আছে কিন্তু ভোগী হচ্ছেন কৃষ্ণ এই অধ্যায়ের সেই শ্লোক আছে কি বলো পঞ্চম অধ্যায় খুব প্রসিদ্ধ শ্লোক ভোক্তারম বলতে পারে আগে বলতে পারতেন ঠিক আছে বলো সব ভোক্তারম শান্তি লাভ করার জন্য তো সর্বপ্রথমে ফেলে দাও তারপরে আসলে ফেলে দেওয়ার দরকার নাই যদি আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ভোগী ভোক্তা ভোক্তা বন্ধু এবং মালিক তো আমাদের কর্ম যা আমরা করি তার ফল ভোগী হচ্ছেন কৃষ্ণ ফলের ভোগী হচ্ছেন কৃষ্ণ এবং এরপরে আগামী অধ্যায় যোগের সম্বন্ধে শ্রীকৃষ্ণ যোগ পদার্থের সম্বন্ধে যোগের যোগ সম্বন্ধে এই ওই এর পরে ষষ্ঠ অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন যোগী নাম আমি সর্বে সম্বন্ধতে শ্রদ্ধাবান ভজে সময় তো প্রত্যেক অধ্যায়ের শীর্ষ তো প্রত্যেক প্রত্যেক অধ্যায়ের শীর্ষ শ্লোকে সকল বিষয় যা আলোচিত হয় উপসংহার কথা আছে তো এইভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন এখানে থাকো যোগ তুমি যোগে হতে চাইছিল যোগ ঠিক আছে এখানে কুরুক্ষেত্রে যোগ হয় তো আর্জনের সন্দেহ হতে পারে এখানে যোগ উচিত জায়গা নেই এটা ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্র যুদ্ধ ক্ষেত্র হয়ে গেল যুদ্ধের মধ্যে আমরা কি করে প্রাণায়াম এবং ওইসব আসন করি কি করে সম্ভব হয় উচিত স্থান নেই যোগ করার জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে খুব ভালো জায়গা আছে যোগ করার তুমি তোর এই গন্ডি ফেলে উঠো উঠাও দ্বারা যোগ কর যুদ্ধ যোগ ভক্তি যোগ আছে ज्ञान योग अष्टांग योग ध्यान योग कर्म যোগ ज्ञान योग যুদ্ধ যোগ কি রকম যোগ সেটা কারণ যোগ জ্ঞান যোগ ভক্তি যোগ ভক্তি যোগ অর্জনের জন্য যুদ্ধ করা ভক্তি যোগ ছিল কারণ শ্রীকৃষ্ণের ইচ্ছা আছে যে অর্জুন যুদ্ধ করে সকলের জন্য নেই भगवद गीता है भगवान कृष्ण हिंसा प्रचार कर दूसरे ठीक नहीं भगवत गीता है श्री कृष्ण हिंसा प्रचार करेगा हिंसा प्रचार से तो और करेगा भगवान कृष्ण बोलছেন भक्ति करो भक्ति भक्ति भक्ति जो কর যদি দোকা আছে হিংসা করে তো হরে কৃষ্ণ হিংসা করার দরকার যদি ভগবানের আদেশ আছে যদি ভগবানের আদেশ আছে যুদ্ধ করো তাহলে সেই যুদ্ধ করে তো ভক্তি হবে এবং ভগবানের আদেশ অথবা ইচ্ছা যদি না থাকে তো হিংসা করে তো অভক্তি সবকিছু ভগবানের ইচ্ছা এবং আদেশ উপরে নির্ভর করে অর্জুন তো নিজের মতে যুদ্ধভূমিকেই ত্যাগ করতে চাচ্ছে সেটা তার ভুল ছিল দোষ ভগবদ্গীতা শেষে অর্জুন বলেন করিষে বাচ্চানং থাব সর্বপ্রথমে অর্জুন কথা ছিল আমি যুদ্ধ করব আমার নিজের মত আমি পালন করি এবং সর্বশেষে ভগবানের কথা ভগবদ্গীতা সবার করার পরে ঋষি গাচ্ছানন্তম এর আগে আর্জুনের কথা ছিল আমার নাই হচ্ছে আমি যুদ্ধ করব না সেটা আর্জুনের দোষ ছিল আমাদের কি করতে হবে সেটা ভগবানের ইচ্ছা অনুসারে বুঝতে হবে তো আমরা কিভাবে বুঝতে পারি কৃষ্ণ ভগবানের কি ইচ্ছা আছে শাস্ত্র থেকে সেই জন্য ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যা শাস্ত্র দিদি উৎসৃত ভারততে কা বা কারণ না শাস্ত্রে যেন বাকি না সুখা না পড়ানো যারা শাস্ত্র বিধি ত্যাগ করে এবং নিজের কামের অনুসারে নিজের মতের অনুসারে স্বতন্ত্র ভাবে কাজ করে সেই রকম সিদ্ধি হয় না সুখ হয় না পরম গতি তো ভগবান কৃষ্ণের প্রস্তাব ছিল যে অর্জুন যুদ্ধ করে তো দুর্যোধন ও যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল দুর্যোধ কিন্তু এবং যুদ্ধের খুব বড় পার্থক্য ছিল কারণ দুর্যোধন তো স্বার্থে জন্ম যুদ্ধ করেছে এবং অর্জুন কৃষ্ণের আদেশ অনুসারে কৃষ্ণের ইচ্ছা অনুসারে যুদ্ধ করেছে তো কাজ একই ছিল কাজ একই ছিল দুর্যোধন তো যুদ্ধ করেছে অর্জুন যুদ্ধ করেছেন কিন্তু দুর্যোধনের যুদ্ধ করার দ্বারা আত্মশুদ্ধি হল অর্জুনের যুদ্ধ করার দ্বারা আত্মশুদ্ধি হল ऐसा तो खाते उसको तो हम एर शुद्ध ही शाखा खाता सूत्र आज एक श्लोक मध्य के कई तत्पर्य शुद्ध भूपा प्रति कन्या खर्च यहाँ यस्य हरियादा से काम नाम सागिरा निखिल स्पत्यवस्था सु जीवन मुक्त सबुच्छते যিনি শরীর মন বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি এই জড় জগতে অবস্থান করলেও এমনকি তথাকথিত জড় জাগতিক কারণে বিপরীত থাকলেও তিনি মুক্ত পুরুষ হরে কৃষ্ণ প্রশ্ন এই বিষয়ের সম্বন্ধে জিজ্ঞেস করব এবং আমি চেষ্টা করব সাধু গুরু সাধু এবং শাস্ত্র উপদেশ অনুসারে যথার্থ উত্তর দিতে প্রশ্নে চার কথা আছে যে আমাদের সব কিছু কৃষ্ণের প্রীতির জন্য করা Ono mic, I think. Ono mic. ধরে বলি আমরা এখন মাঝে মধ্যে কিছু সংকটে পড়ে যাই যেমন দেখেছে আমাদের যে মাঝে মাঝে সংকটের মধ্যে পড়ে দশটা নাম তার মধ্যে চতুর্থ নাম অপরাধ যেমন বৈদিক শাস্ত্র বা তার অনুগামী শাস্ত্রকে নিন্দা করা তো এখানে বৈদিক শাস্ত্রের নিন্দা করা এখানে আমরা দেখেছি যারা মানে ভক্তি যোগ পালন করি আমরা অনেক সময় মানে জ্ঞান কর্ম এগুলোকে তুচ্ছ করি ওগুলো তো আসলে বৈদিক অন্তর্গত তো আমরা অনেক সময় জ্ঞানী বা এদেরকে নিন্দা করি বা না না আমরা যদি শাস্ত্র অনুসারে বলি যে কর্মপথ জ্ঞানপথ ভক্তি পথ থেকে নিম্ন আছে এবং ওই কর্মখণ্ড জ্ঞানখণ্ড কেবল বিষের বর্ণ ভণ্ড আমরা বলিয়া যে খাই আমরা যদি এইরকম প্রচার করি সেটা অপরাধ হয় সেই রকম প্রচার আমরা যদি না করি সেটা অপরাধ শাস্ত্র নিন্দা এর অর্থ আছে এইসব কথা বলে যে শাস্ত্র কাল্পনিক আছে তো যা আছে কথা যা আছে তো কিছু আছে লোকদের জন্য কিছু আছে রাজসিক লোকদের জন্য শাস্ত্র নিন্দা এবং শাস্ত্র আসল অর্থ প্রকাশ করা এই দুইটি কথা একই নয় আসলে ওই সব শাস্ত্রের উদ্দেশ্য আছে কৃষ্ণ এবং কৃষ্ণ কথা প্রচার করা वेदे रामायणे चैव पुराणे भारते तथा आदबन्धे च बन्धे च हरि सर्वत्र गीत সকল শাস্ত্রের উদ্দেশ্য আছে হরি ভগবানের গুণ গান কর লোকেরা যদি অন্যভাবে ব্যাখ্যা করে সেটা শাস্ত্রের অর্থ হয় না আমরা শাস্ত্র নিন্দা করি না কিন্তু আমরা শাস্ত্রে অপব্যাখ্যা নিন্দা করি দুইটা একই নয় হরে কৃষ্ণ আপনি ওই প্রভাদের ঠিক আছে একটু সাইডে চলে কিভাবে আমাদের এই কিভাবে আত্মশুদ্ধি অর্জিত হবে আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি করো ওই ভক্তির সিন্ধু আছে এই মধ্যে বিধি নিষেধ আছে যা পালন করার দ্বারা আত্মশুদ্ধি এবং ওইসব আছে সংক্ষিপ্ত ভাবে এবং ব্যবহারিক ভাবে ওইসব আদেশ আছে আমার এই ছোট বয় আছে না কি নাম আছে নবীন ভক্তদের জন্য কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থা খুব লম্বা নাম আছে তো এর মধ্যে আপনি পাবেন ওইসব ভক্তির নিয়ম কি করা দরকার আছে কি না করা উচিত অনেক জ্ঞান আছে হচ্ছে বই আমি লিখেছি শিল প্রভাবের সকল এইসব পালন করলে আপনার হবে তো শিলপ্রপাদের আদেশ অনুসারে আমি কিছু বই লিখেছি গ্রন্থ বাংলা ইংরেজিতে পাওয়া যাবে এখানে বুক টেবিলে তিনখানা বই আছে বাংলায় ওই নবীন ভক্তদের জন্য একটা হচ্ছে বৈষ্ণব শিক্ষা ও সাধনা এবং কৃষ্ণ ভাবনায় ব্রহ্মচার্য ব্রহ্মচারী গৃহস্থ মহিলারাও এই বই পড়তে পারেন কারণ এর হ্যাঁ, চার কথা আছে যে আমরা খুব গম্ভীরতার সাথে কৃষ্ণ ভক্তি করতে হবে হ্যাঁ, এবং এই আমার সিডি আছে এর মধ্যে আটত্রিশটা প্রবচন রয়েছে বাংলা কিছু ইংলিশ প্রবচন আছে কিছু ইংলিশ বয় ইংরেজি বয় আছে আপনার যদি নিতে চান তো নেন ওই বুক টেবলের বাইরে আছে পাওয়া যাবে